বিপরীত পথে চলে তোমরা দুনিয়ার মধ্যে যেইভাবে বিচরণ করে চলছ তোমাদের পূর্বে যারা এমন ছিল তারা তো তোমাদের চেয়ে আরো অধিক শক্তিশালী ছিল এরও বেশি সম্পদশালী তোমাদের চেয়ে অনেক বেশি ছিল এবং তাদের সন্তানাদি অনেক বেশি ছিল তোমাদের চেয়ে অবশ্য তারা আল্লাহর এই নিয়ামতগুলো লাভ করার পর দুনিয়াটাকে তারা ভালো করে ভোগ করে নিয়েছে আর তোমরাও তাদের মতোই তোমরা এখন ওই দুনিয়াটাকে তোমরা ভোগ করে চলছ আর তারা যেই ধরনের মন গড়া বানানো মত পথ তৈরি করে সেইগুলোর উপর তারা তাদের জীবনকে পরিচালনা করত তোমরাও তাদের মতোই তোমাদের মন গোড়া বানানো সেই মত পথের অনুসরণ করে চলছ হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন যে আজকের রাতের সাথে পরের রাতের যেইভাবে মিল রয়েছে আজকের রাতটা যেমন এর পরের রাতটাও তো তেমনই একটি এক রাতের সাথে অন্য রাতের যেইভাবে মিল রয়েছে তেমনিভাবে এই উম্মত আজ ইহুদিদের সাথে মিলে গেছে সাদৃশ্য হয়ে গেছে এরপর তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে আমি শুনেছি তিনি বলেছেন যার হাতে মোহাম্মদের প্রাণ তার কসম করে বলছি যে তোমরা পূর্ববর্তী যারা দিনের বিরুদ্ধাচরণ করে জীবন যাপন করেছিল পূর্বের যে সকল কিতাব দারিগণ দুনিয়া থেকে গত হয়ে গিয়েছে তোমরা তো তাদেরই অনুসরণ করবে যদিও তারা কোনো গুই সাপের গর্তে প্রবেশ করে থাকে তোমরাও সেই গুই সাপের গর্তে প্রবেশ করবে হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পূর্ববর্তী লোকেরা যেইভাবে তারা দিন ছেড়ে দিয়ে না ফরমানির পথে তারা তাদের জীবনকে পরিচালিত করছিল তোমরা তাদেরই অনুসরণ করবে আধ হাত আধ হাত করে এক হাত এক হাত করে এক গজ এক গজ করে এমনকি তারা যদি কোনো গুই সাপের গর্তে ঢুকে থাকে তোমরা অবশ্যই সেই গর্তেও ঢুকবে রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে প্রশ্ন করা হলো যে পূর্ববর্তী লোকদের অনুসরণ বলতে কি আহলে কিতাবদেরকে বোঝানো হয়েছে ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে তিনি বলছেন যে এরা ছাড়া পৃথিবীতে আর কারা হবে অর্থাৎ তোমরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে এইভাবেই যেমন আধ হাত আধ হাতে এক হাত এক হাত করে এক গজ এক গজ করে অর্থাৎ তারা যেইভাবে তাদের পদক্ষেপ গুলো ফেলবে তোমরা অনুরূপ তাদের মতোই তোমরা হয়ে যাবে আজকে আমরা যদি দেখি এই আয়াতটি এ ব্যাপারে হজরতে আবুহুরা রাজি আল্লাহানহু বলেছিলেন তোমরা যদি এটা বুঝতে চাও যে উম্মতে মোহাম্মদী ইহুদি খ্রিস্টানদের অনুরূপ একবারে অবিকল তাদের মতো কিভাবে হয়ে যায় যদি বুঝতে চাও এই আয়াতটি পড়ে নাও তোমাদের পূর্বে যারা গত হয়ে গিয়েছে كانوا أشد منكم قوة وأكثر أموالا তারা ছিল তোমাদের চেয়ে অধিক শক্তিশালী প্রচুর সম্পদের অধিকারী সন্তান আদিও ছিল অনেক তারা তাদের দুনিয়ার অংশটাকে ভালো করে ভোগ করে নিয়েছে তোমরাও তোমাদের দুনিয়ার অংশটাকে ভোগ করছো যেইভাবে তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের দুনিয়ার অংশটাকে ভোগ করেছিল আর তোমরাও তোমাদের মন গোড়া বানানো মত পথ অনুযায়ী জীবন যাপন করে চলছ যেইভাবে তোমাদের পূর্বেকার লোকেরা তাদের বানানো মন গোড়া মত পথ অনুযায়ী জীবন পরিচালনা করেছিল একেবারে অবিকল তোমরাও তাদের মতো এই সকল লোকেরা তাদের দুনিয়া এবং আফেরাতে তাদের আমলগুলোকে তারা ধ্বংস করে ফেলেছে বরবাদ করে ফেলেছে দুনিয়ায় যে ভালো কাজই করুক কোনো কিছুরই মূল্য তারা পাবে না এর বদলা পাবে না বিনিময় পাবে না কারণ তারা এগুলাকে ধ্বংস করে দিয়েছে এই জন্য এটা আল্লাহ তাদেরকে যেই দিন দিয়েছিলেন জীবন যাপনের জন্য যেই বিধি বিধান দিয়েছিলেন তাদের জীবন পরিচালনার জন্য যে আইন কানুন শরীয় দিয়েছিলেন তারা এর উপর জীবন যাপন না করে তারা নিজেরা কোনো আইন তৈরি করেছে বিধান তৈরি করেছে তরিকা বানিয়েছে মত পথ আবিষ্কার করেছে অথবা তাদের মতোই কোন মানুষ এগুলো আবিষ্কার করেছে তারা সেই অনুযায়ী চলছে এই কারণে তাদের সকল আমল বরবাদ হয়ে গিয়েছে আর এরাই হল ক্ষতিগ্রস্ত অর্থাৎ তাদের এমন ক্ষতি তারা দুনিয়ায় কাজ করল কিন্তু ফল বুক করতে পারল না তারা কিছু আবাদতি করল কিন্তু আবাদতির মূল্য তারা পেল না এদের অবস্থাটা চরম অনুসূচনার এদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা সালাদ আদায় করে সিয়াম পালন করে আল্লাহর এবাদতি বাহ্যিকভাবে করে কিন্তু এইগুলো তাদের পণ্ডশ্রম এগুলোর বিনিময়ে আল্লাহর কাছে পাবে না এই জন্য যে আল্লাহ তাদের জন্য যে দিন দিয়েছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম চলার জন্য তাদের সামনে যেই তরিকা দিয়েছিলেন ওই দিন এবং তরিকাকে তারা যথেষ্ট মনে করেনি এর উপরই সীমাবদ্ধ থাকেনি নিজের পক্ষ থেকে দিন বানিয়েছে নিজেদের পক্ষ থেকে তারা তরিকা বানিয়েছে এই জন্য তাদের এসব হল পণ্ডশ্রম এই জন্যই তারা হল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এদের এই বর্ণনাটা দেওয়ার পর আল্লাহ সুবাহ বলছেন আলাম ইয়াতিহিম নাবা উল্লাদিন মিন ক্বাবলিহিম যে এই সব লোকদের কাছে কি তাদের পূর্বেকার লোকদের সংবাদ পৌঁছে নাই সেই পূর্বেকার লোক তারা ইসলামের জাতির সংবাদ আমাদের পুত্রের সংবাদ সামুদ জাতির সংবাদ وقوم ইব্রাহিম واصحاب مدين মাদিয়ান ওয়াল মুক্তাফিকার ইব্রাহিম আলাহ ইসলামের কৌমের সংবাদ মাদিয়ানবাসীদের সংবাদ এবং ধ্বংসপ্রাপ্ত সেই জনপদের সংবাদ এই সংবাদগুলো কি তাদের কাছে পৌঁছেনি আতাত হুম রুসুল হুম বিল বাইনাথ তাদের কাছে তাদের রাসুলগুন এসেছিলেন সুস্পষ্ট প্রমাণাদি সহকারে দলিল সহকারে আল্লাহ তাদের প্রতি জুলুম করেন না বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল এখানে আল্লাহ সুবাহান আক্ষেপ করে বলেন এই লোকদেরকে এই লোকেরা কি এতই নির্বুধ এতই ভুকা এত বেকুব যে তারা এটাকে উপলব্ধি করে না অতীতে তাদের মতোই যে সকল জাতি এই দুনিয়ায় হয়েছিল দুনিয়ায় ছিল তারা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহ তার নাফর মানির কারণে অবাধ্যতার কারণে আল্লাহ নবীরদের দাওয়াত গ্রহণ করে আনুগত্য না করার কারণে তাদেরকে আল্লাহ গজব দিয়ে কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন তারা কি এই সংবাদগুলো জানতে পারেনি তারা তো অনুরূপ জেনে বুঝে ওই পথেই চলছে গজবপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত ওই জাতিগুলোর পথে তারা যেই পথে চলে এইভাবে আল্লাহর গজবের মধ্যে পতিত হয়েছিল এরা তো জেনে বুঝে ওই পথেই চলছে এর চেয়ে বড় বেকু বুখা জাতি তো কেউ হতে পারে না এর চেয়ে নির্ভুক তো আর কেউ হতে পারে না আল্লাহ আক্ষেপ করে বলছেন যে তোমরা আজকে যেইভাবে আল্লাহর হুকুম অমান্য করে চলছ আল্লাহর দেখানো শিখানো সেই দিন অনুযায়ী তোমরা নিজেদের জীবন পরিচালনা করছো না তোমরা তো চরম বুকামিতে লিপ্ত তোমাদের মতোই পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ এইভাবে ধ্বংস করে দিয়েছিলেন আজকে তোমরা যা করছো তারাও তাই করছিল এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন আর তোমরা কোন সাহসে এই পথে চলছ তাদের মতোই আল্লাহ যে এখনই তোমাদের উপর যে কোনো সময় কোন গজব নিয়ে আসবেন তোমাদেরকে ধ্বংস করে দিবেন এই ভয় শঙ্কা কি তোমাদের নেই আল্লাহ তাদেরকে সতর্ক করছেন তাদেরকে যারা আল্লাহর দেওয়া দিন ইসলামকে নিজেদের একমাত্র দিন হিসেবে গ্রহণ করেনি ইসলামকেই তার জীবন পরিচালনার জন্য একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করেনি তার নেজামে হায়াত হিসেবে একমাত্র ইসলামকেই যথেষ্ট মনে করেনি আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেই তরিকা মানব জাতির শান্তি এবং নাজাতের জন্য মুক্তির জন্য দুনিয়ায় প্রতিষ্ঠিত করে রেখে গেলেন ওই তরিকাকেই যথেষ্ট মনে করেনি তারা নিজেদের পক্ষ থেকে আরো নতুন নতুন তরিকা আবিষ্কার করে বিভিন্ন মত পথ আবিষ্কার করে এই সকল লোকদেরকে আল্লাহ বলছেন এর চেয়ে বড় বুকা তো আর কেউ হতে পারে না যে এই কর্মটাই তো করেছিল অতীতে তোমাদের মতো লোকেরা বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদের সময়ে তারা এই কর্মটাই করেছিল আজকে তোমরা যা করে চলছ আর এই কর্মের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন কিছু কিছু নবীদের বর্ণনা আল্লাহ এখানে দিচ্ছেন সালামের জাতিকে যে নু আলাই সালাম সাড়ে নয় শত বছর তার জাতির লোকদের কাছে তাওহিদের দাওয়াত প্রচার করেছিলেন অল্প সংখ্যক ছাড়া অধিকাংশই ওনার কাছ থেকে পালাচ্ছিল উনি তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য যেতেন ওনার কথা মনোযোগ দিয়ে শোনার পরিবর্তে তারা দুনিয়ার কাজে কর্মে ব্যর্থতা দেখিয়ে ওনার কাছ থেকে চলে যেত ওনার সাথে ঠাক্কা বিদ্রুপ করত এমনকি ওনার ছেলেও ওনার অবাধ্য ছিল একদিন দুই দিন নয় তিনি সাড়ে নয় শত বছর পর্যন্ত মানুষের গড়ে গড়ে কানে কানে তাওহিদের বাণী প্রচার করেছেন কিন্তু শেষ পর্যন্ত তাদের পলায়ন বৃদ্ধি পেল তাদের নাফরমানি অবাধ্যতাই বৃদ্ধি পেল তারা অহংকারী হয়ে গিয়েছিল এই জন্য আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে গজব দিলেন সেই গজবটা কি ছিল এরা সকালবেলায় উঠে যখন প্রত্যেকেই চুলায় গিয়েছে রান্না করার জন্য দেখে চুলা থেকে নিচ থেকে পানি উঠছে বৃষ্টি শুরু হয়েছে আকাশ থেকে মুসল দ্বারা বৃষ্টি পড়ছে আর জমিন থেকে নিচ থেকে পানি বের হচ্ছে প্রথম দিকে এরা স্বাভাবিক এটা মনে করে নিয়েছিল বড় বড় পাহাড় দেখে মনে করছিল এই পাহাড়গুলো আছে পাহাড়ের চূড়ায় উঠে যাব আর কি হবে আল্লাহ সুবাহ পূর্বেই গজব পাঠানোর আগে নু আলাহ ইসলাম এবং ওনার দাওয়াত যারা গ্রহণ করেছিলেন ওনার সাথী হয়েছিলেন তাদের জন্য আল্লাহ নৌকা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন সেই নৌকা তৈরি করা হলো আর এই সকল লোকেরা ঠাপ্পা বিদ্রুপ করল যে নৌকা বানাচ্ছে শুকনায় চালাবে পাহাড়ে চালাবে পানি তো নাই এই জন্য তারা তারা ঠাট্টা বিদ্রুপ করছিল কিন্তু আল্লাহর নাফরমানরা জানত না তাদের এই জনপদ সবগুলোর যে সাগর হয়ে যাবে পাহাড়ের চূড়ায় যে পানি উঠবে এটা তারা জানত না বুঝত না তাদের কল্পনা আতীত ছিল অনির্ভরযোগ্য অথেন্টিক নয় এমন কিছু বর্ণনা এ ব্যাপারে আছে যে নোয়ালা ইসলাম যখন নৌকা বানিয়েছিলেন শুকনার মধ্যে নৌকাটা রেখে দিয়েছেন আল্লাহর নাফরমানরা তারা নোয়ালা ইসলামকে কষ্ট দেওয়ার জন্য ওই নৌকাটাকে তারা টয়লেট বানিয়ে ফেলেছিল তারা ওই নৌকায় উঠে ওখানে গিয়ে পায়ে চায়না করত কত বড় নিকৃষ্ট জাতি ছিল এমনকি যে অন্ধ সেই অন্ধ একবার মনে করলো যে সবাই নৌকার মধ্যে পায়খানা করে আমি একবার গিয়ে দেখি সেও গেল গিয়ে শেষ পর্যন্ত পায়খানা করছে নৌকার মধ্যে উঠে গিয়ে পায়খানার ভিতর পড়ে গেছে পায়খানার ভিতর ডুব দিয়ে পায়খানা সহ বের হয়ে এসে তার চক্ষু ভালো হয়ে গেছে এখন যত অন্ধ ছিল কুষ্ঠ রোগী ছিল প্রত্যেকটি এখন সংবাদ ছড়িয়ে গেল যে নৌকার পায়খানা মধ্যে ডুব দিলে সুস্থ হওয়া যায় আর সব অন্ধগুলো গিয়ে ওই পায়খানার মধ্যে ডুব দেয় শরীরের পায়খানাগুলো নিয়ে এসে তারা ভালো হয় এইভাবেই এক পর্যায়ে নুয়ের নৌকার সব পায়খানা পরিষ্কার হয়ে গেল এরপরে নৌকা ধুইয়ে পানি দিয়ে শরীরের মধ্যে মাঠে ঔষধের জন্য এরা যেই পায়খানা করেছিল নোয়া ইসলামের নৌকা সেই পায়খানা তারা নিজেরাই পরিষ্কার করলো নিজেরা নাকে মুখে মেখে এগুলো ভালো করে তারা এই পায়খানা খেয়ে তারাই একটাকে পরিষ্কার করলো দুয়ে মুছে পরিষ্কার করে দিল আল্লাহ সুবাহ যথা সময়ে যখন বৃষ্টি শুরু হলো নিচ থেকে পানি উঠতে থাকলো নু আলাই সালাম প্রতিটি প্রাণী জুড়ায় জুড়ায় নৌকায় উঠালেন যারা ইমান এনেছিল তাদেরকে নিয়ে নিজে আরোহণ করলেন নিজের ছেলেকে দেখলেন সে দৌড়ে পাহাড়ের দিকে যাচ্ছে ডাকলেন হে আমার আদরের ছেলে তুমি আজ আমার নৌকায় আরোহণ করো কিন্তু নোয়ালাই ইসলামের কথা সে শুনবো না সে বলল তোমার নৌকায় আমার দরকার নাই আমি পাহাড়ে যাচ্ছি পাহাড়ে গিয়ে উঠে যাব পানি আমার নাগাল পাবে না কিছুক্ষণের মধ্যেই পানির জোয়ার উঠে গেল আর নোয়ালা ইসলামের চুকের সামনেই তার ছেলেটাও ডুবে মরল অন্যান্য কুফফারদের সাথে ছয় দিন নোয়ালা ইসলামের নৌকা পানির উপর বেসেছিল পৃথিবীর কোথাও কোনো জায়গা ছিল না স্থলভূমি পানির উপরে শুধু পৃথিবীর পানির উপরে শুধু একটি নৌকাই ছিল ছয় দিন পর নোয়ালাই সালামের নৌকা জুদি পাহাড়ে অবতরণ করে আর নোয়ালাই সালামের নৌকায় যারা আলো আরোহণ করেছিলেন তাদের মাধ্যমেই সমগ্র দুনিয়ার আজকের মানব বসতি এই জন্য নোয়ালাই সালামকে দ্বিতীয় আদম বলা হয় এই সময় থেকেই পৃথিবীর নতুন করে আবার জনবসতি হয় এবং মানুষের বিস্তার ঘটে আল্লাহ সুবাহ নো আলাহ ইসলামের কমকে যেইভাবে ধ্বংস করে দিয়েছিলেন এই সংবাদটা কি তোমাদের কাছে পৌঁছেনি এখনো তো আল্লাহ যখনই ইচ্ছা করেন তখন নোয়ালা ইসলামের কৌমের মতো অবস্থা করে দিতে পারেন এই সংবাদটি আল্লাহ এখানে নিয়ে আসছেন আদ এবং আদ আদের কৌম সেই কৌম কমকে আল্লাহ ধ্বংস করেছিলেন ঝড় তুফানের দ্বারা সমগ্র কমকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন সেই আদের কমের সংবাদটা কি তোমাদের কাছে পৌঁছেনি নবীর অবাধ্যতা করার কারণে নাফরমানির কারণে আল্লাহ সুবাহ তাদেরকে ঝড় তুফানের দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন এরা ছিল হুদ আলাহ ইসলামের জাতি হুদ আলাহ ইসলামের জাতি ছিল কারা আদ জাতি আর কৌমে সামুদ এরা ছিল হজরতে সালে আলাই সালামের জাতি এই কৌমে সামুদকে বিকট একটা শব্দের মাধ্যমে ধ্বংস করে দিয়ে হয়েছিল বিকট একটা চিৎকার হল সেই চিৎকার ধ্বনির কারণে তারা কেউ আর অবশিষ্ট থাকল না এক চিৎকারই সব শেষ কৌমে সামুদের উপর এই গজব এসেছিল আল্লাহ নবী হজরত সালে আলাহি সালামের অবাধ্যতার কারণে এবং তার উটনিকে তারা হত্যা করেছিল এটা ছিল আল্লাহর নিদর্শন সেই উটনি এটাকে হত্যা করেছিল এই কারণে তাদের উপর বিকট চিৎকারের মাধ্যমে আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন তবুক অভিযানে যাওয়ার সময় রাসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম ওই সামুদ জাতির অঞ্চল দিয়ে যাচ্ছেন আর সাহাবাদেরকে বলছেন তোমরা দ্রুত গতিতে এই কাম দিয়ে চলো কোথাও বিশ্রাম নেবে না এখান থেকে কিছু নেবে না কিছু লোক সেখান থেকে কিছু পানি সংগ্রহ করেছিল তিনি বললেন সেগুলো ফেলে দাও কারণ এটা আল্লাহর গজবের এলাকা এই এলাকাটা হলো আল্লাহর গজবের সেই আল্লাহর গজবের এলাকাকে আল্লাহর গজবের ভয় করে আজাবের ভয় করে দ্রুত এই জায়গা অতিক্রম করো ওকাউমি ইব্রাহিম এবং ইব্রাহিম আলা ইসলামের কৌমের সংবাদও কি তোমাদের কাছে পৌঁছেনি ইব্রাহিম আলা ইসলামের কৌম কারা ছিল নমরুদ ইরাকের বাদশাহ নমরুদ ওই জনপদে ইব্রাহিম আলা ইসলামের নবতের দায়িত্ব পালন করছিলেন সেই ইব্রাহিম আলা ইসলামের অবাধ্যতার কারণে আল্লাহ নমরুদ এবং তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন ক্ষুদ্র এক মশার দ্বারা ক্ষুদ্র এক মশার বাহিনী পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ তার এই জমিনের মধ্যে অসংখ্য বাহিনী রেখে দিয়েছেন মশাও যদি আল্লাহর সৈনিক হয় তাহলে এই দুনিয়ার নমরুদের মতো প্রতাপশালী ওই বাদশাহ শেষ পর্যন্ত ঠিকতে পারে না এবং মাদিয়ান বাকিদের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেনি সোহাইব আলাহ ইসলামের কম এই মাদিয়ান বাসী তারা সোহাইব আলাহ ইসলামের দাওয়াত গ্রহণ করেনি আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দেয়নি আল্লাহ দিন অনুযায়ী জীবন যাপন করেনি আল্লাহ নবীর অনুসরণ করেনি সোহাইব আলাহ ইসলামের অনুসরণ ইত্তেবা করেনি এই জন্য মাদিয়ানের অধিবাসীদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন ভূমিকম্পের দ্বারা তাদেরকে ভূমিকম্পের দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন অত ধ্বংসপ্রাপ্ত জাতি এরা কারা হজরতে লুত আলাইসালামের জাতি যাদেরকে আল্লাহ অলুট পালট করে দিয়েছিলেন হজরতে লুত আলাইসালাম কে আল্লাহ সেখান থেকে বের করে নিয়ে গেলেন সন্ধ্যার পরে দুজন ফিরিস্তা আসলেন সুদর্শন বালকের বালকের বেশে আর এই পাপিষ্ট জাতি লুত আলাহ ইসলামের গড় গেরাও করেছে ওই বালকদেরকে নিয়ে কুকর্ম করার জন্য লুত আলাহ ইসলাম প্রথম খুব ভীষণ ভয় পেয়ে গেলেন এর আমার মেহমান এদের ইজ্জত রক্ষা করতে পারবো কিনা কিন্তু যখন তাদেরকে তিনি মেহমানদারির জন্য খাবার সামনে দিলেন তখন তারা খাবার গ্রহণ করছেন না তখন লুত আলাহি সাল্লাম বুঝতে পারলেন তাহলে এরা তো মানুষ নন এরা ফেরেস্তা কারণ ফেরেস্তাদের কোনো খাবারের প্রয়োজন নেই তখন তারা লুত আলাহ ইসলামকে অবয় দিলেন আপনি চিন্তা করবেন না আপনি ভোর বেলায় এখান থেকে বের হয়ে চলে যাবেন পিছন পিড়ে তাকাবেন না আপনার সাথী যারা হয়েছে তাদেরকে নিয়ে তবে আপনার স্ত্রীকে সাথে নিবেন না কারণ লুত আলাহ ইসলামের স্ত্রীও ওনার অবাধ্য ছিল নাফর মান ছিল অবাধ্য জাতির সাথে তার সম্পর্ক ছিল এজন্য তার স্ত্রীকে নেওয়ার জন্য তারা নিষেধ করে দিলেন লুত আলাহ ইসলাম যখন ভোরবেলায় বের হয়ে গেলেন তখন ফেরস্তাগন আল্লাহর নির্দেশে জমিনকে উপরে উঠিয়ে নিয়ে উলট করে দিলেন পাল্টিয়ে দিলেন কৌমে লুতেরা জের জবর লুত আলাহ ইসলামের কমকে তারা জের জবর করে দিয়েছেন জের জবর কি জবরটাকে উপরে জেরটাকে নিচে তাই না উলট পালট উপরের অংশ নিচে নিচের অংশ উপরে তারা উলট পালট করে দিলেন আল্লাহ সুবাহ এইভাবে অতীতের ওই জাতিগুলোর বর্ণনা নিয়ে এসেছেন যাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব এসেছিল আল্লাহ সেই অবস্থাটা বর্ণনা করে বলছেন তোমাদের কাছে কি এই সকল সংবাদ পৌঁছেনি তোমরা তো আজ তাদের মতোই তারা যেইভাবে আল্লাহর অবাধ্য হয়েছিল নাফরমানি করেছিল আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি না দিয়ে আল্লাহর একমাত্র অনুহিয়ত এবং রবহিয়ত অনুযায়ী তারা জীবন যাপন না করে তারা তাদের পূর্বপুরুষদের বানানো মত পথ তরিকা অনুযায়ী চলে অথবা নিজেরা কোনো মত পথ তরিকা আইন কানুন তৈরি করে ধ্বংস হয়েছিল এই সকল গজবের উপযুক্ত হয়েছিল তোমরাও তা তাদের মতোই তাহলে কি তোমাদের কাছে এই সংবাদটা পৌঁছেনি না তোমরা জেনে বুঝেই এত দুঃসাহসী হয়ে গিয়েছ যে আল্লাহ যে যে কোনো মুহূর্তে তার গজব নিয়ে এসে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন তোমরাই এর থেকে পরিত্রাণ পাবে এমন কোন শক্তি তোমাদের আছে বলে কি মনে করো আল্লাহ সুবাহ তাদেরকে এই ভয় প্রদর্শন করছেন এবং সেই নিদর্শনগুলো তাদের সামনে তুলে ধরছেন তোমাদের পূর্বেকার লোকেরা যারা তোমাদের মতন ছিল তাদের উপর এইভাবে আল্লাহ গজব দিয়েছিলেন তাদের কাছে রাসুলগণ এসেছিলেন সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে কি দলিল প্রমাণ আল্লাহর ওয়াহদানিয়তের দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন আল্লাহর উলুহিয়ত রবিহিয়তের দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জীবন যাপনের জন্য আল্লাহ যে দিনকে মনোনীত করেছেন সেই প্রমাণ সহকারে সেই দিন তোমাদের কাছে নিয়ে এসেছিলেন তারা তাদের কাছেও নিয়ে এসেছিলেন আজকে যেইভাবে তোমাদের কাছে আছে এইভাবে তাদের কাছেও তারা নিয়ে এসেছিলেন এত দলিল প্রমাণ তাদের কাছে নিয়ে আসার পরও সেই প্রমাণিত বিষয়গুলোকে তারা অস্বীকার করেছিল মানে অমান্য করেছিল আর তারা গ্রহণ করেছিল সম্পূর্ণ অপ্রমাণিত ধুকাপূর্ণ প্রতারণাপূর্ণ শয়তানের মত পথকে হাসরের ময়দানে জাহান নামীদেরকে শয়তানও তিরস্কার করবে শয়তান তাদেরকে তিরস্কার করবে যে তোমাদের কাছে নবীগণ রাসুলগণ দলিল প্রমাণ সহকারে এসেছিলেন প্রমাণ সহকারে এসে তোমাদের কাছে দিনের দিকে তারা ডেকেছিলেন আর সেই প্রমাণিত বিষয়ের দিকে প্রক্ষেপ তোমরা করনি মনোযোগ দেওনি সেগুলো গ্রহণ করনি আর আমি তো শুধু তোমাদেরকে দেখেছিলাম আমার কাছে কোনো প্রমাণ ছিল না দলিল ছিল না আমি শুধু তোমাদেরকে ধোকা দিয়েছিলাম প্রতারণা করেছিলাম তোমাদের সাথে আর এমনি তোরা তোমরা এত বোকা যে দলিল প্রমাণ ছাড়া আমি ডাকলাম আর এই ডাকে তোমরা সারা দিয়ে দিলে আর তারা তোমাদের কাছে দলিল প্রমাণ সহকারে এসে তোমাদেরকে ডাকলেন তাদের ডাক তোমরা শুনলে না সারা দিলে না তাহলে আজকে আমাদেরকে আমাকে কেন তোমরা দোষারোপ করছো আজকের এই দিনে তোমরা আমাকে দোষারোপ করো না বরং তোমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো কারণ তোমাদের কাছে যে প্রমাণিত বিষয় ছিল সেটাকে তোমরা গ্রহণ করনি ভুল তোমরা করেছ অপাস তোমরা করেছ আমি দিয়েছিলাম ধুকা আর সেই ধুকায় তোমরা পড়ে গেলে তাহলে কেন আমাকে তোমরা দোষারোপ করছো আল্লাহ তো তোমাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছিলেন যে শয়তান তোমাদেরকে ধুকা ছাড়া কিছুই দেবে না তোমরা জানতে আমি তোমাদেরকে ধুকা দেব এরপরও কেন তোমরা ধুকায় পড়লে এখন তাহলে তোমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো নিজেদের ভুলের কারণে আমাকে দোষারোপ করো না আল্লাহ সুবাহ সকল জাতির কাছে প্রমাণ সহকারে তার দিন পৌঁছে দিয়েছেন এটা কেউ অস্বীকার করতে পারবে না আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী আলাইহিমুসালামগণকে প্রেরণ করেছেন তাদের কাছে দিয়েছেন কিতাব দিয়েছেন দলিল প্রমাণ দিয়েছেন হেদায়াত নবীগণ আল্লাহর পক্ষ থেকে সে হেদায়াতের বাণীগুলো দলিল প্রমাণ সহকারে মানব জাতির সামনে পেশ করেছেন এরপর যারা সেটা অমান্য করেছে গ্রহণ করতে অস্বীকার করেছে ওই দিনের পথে চলতে অস্বীকার করেছে দিনের অবাধ্য হয়েছে নবীদের অমান্য করেছে তাদের উপর এইভাবে আল্লাহর গজব এসেছিল অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির উপরে আল্লাহর গজব এসেছিল তোমরাও তাদের মতো তোমাদের কাছেও দলিল আছে প্রমাণ আছে আল্লাহ যে দলিল প্রমাণ পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তিনি নবী এবং রাসুল কেমত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সকল মানুষের জন্য তিনি নবী এবং রাসুল উনার তরিকাটাই হল দুনিয়ার মানুষের এই দুনিয়ায় শান্তি এবং পরকালীন নাজাতের একমাত্র তরিকা উনি মানব জাতির সামনে জীবন যাপনের জন্য যেই পদ্ধতি রেখে গেছেন সেই পদ্ধতিটাই হল মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাতের একমাত্র পদ্ধতি আর রাসুল্লাহ সাল্লু রেখে যাওয়া এই তরিকা মানুষ নির্ভুলভাবে যাতে জানতে পারে বুঝতে পারে সে অনুযায়ী চলতে পারে তোর জন্য আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি যেই কিতাব নাজিল করেছিলেন উনার নবতি জিন্দগির তেইশটি বছরে ধারাবাহিকভাবে ওই কিতাবকে তিনি কেয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে নিয়েছেন দায়িত্ব আল্লাহ সুবাহান কেয়ামত পর্যন্ত আল্লাহ এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন দুনিয়ার যে কোনো অঞ্চলের যে কোনো ভাষার যে কোনো বর্ণের যে কোনো মানুষ যদি হেদায়াত পেতে চায় এই দুনিয়ায় শান্তি পেতে চায় মৃত্যুর পরে জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় তার সামনে একটি মাত্র উপায় আছে সেটি হল আল্লাহ সুবাহ পক্ষ থেকে নাজিল করা কিতাব এই কোরআন মজিদ সে এই কোরআন মজিদের কাছে হাজির হবে কোরআন মজিদ যেই দিকে তাকে পরিচালিত করে সেই দিকে সে পরিচালিত হবে কোরআন মজিদ যে আকিদা বিশ্বাসের শিক্ষা দেয় সে আকিদা বিশ্বাস গ্রহণ করবে সে ইমান একদিন তার মধ্যে পয়দা করবে এই কোরআন মজিদে যে সকল কাজের আদেশ করা হয়েছে সে সকল আদেশগুলো সে সন্তুষ্টির সাথে মেনে চলবে কোরআন মজিদে যে সকল কর্মগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেই সকল কর্মগুলোকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করবে এগুলো থেকে নিজেকে দূরে রাখবে তাহলেই সে দুনিয়ায় শান্তি লাভ করতে পারবে মৃত্যুর পরে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে এই প্রমাণিত কিতাব কেমত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবাহ নিয়েছেন এই কিতাব রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি নাজিল হয়েছিল এই কিতাব অনুযায়ী তিনি তার বাস্তব জীবন পরিচালনা করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের জীবন আদর্শটাই হল কোরআন মজিদের বাস্তব রূপ একটা জীবন্ত আদর্শ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই কিতাব অনুযায়ী আমল করেছেন তার সে আমলগুলো সংরক্ষিত আছে সহি হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সমগ্র জীবন জীবনের কোনো একটি অংশ বাদ নেই এমন তিনি তার স্ত্রীদের সাথে সম্পর্ক সেই বিষয়গুলো ওই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত আছে যেখানে রয়েছে মানব জাতির জন্য উত্তম আদর্শ একমাত্র আদর্শ শান্তি এবং নাজাতের জন্য এবং এটা প্রমাণিত এই কোরআন যখন নাজিল হয়েছিল আইয়ামে জাহিলিয়ার ওই বর্বরতার যুগে যেই যুগে ছিল না আল্লাহ দিনের অনুকরণ অনুসরণ যেই জামানায় ছিল না আল্লাহর পূর্বেকার নবীর কোন নিদর্শন সেই সময়ে ওই জাহিলিয়াতের বর্বর যুগের কোরআন যখন নাজিল হল সেই বর্বর যুগের মানুষগুলোকে এই কোরআন সোনার মানুষে পরিণত করেছিল আদর্শ মানুষে তারা রূপান্তরিত হয়েছিলেন তাদের ওই যুগটাকে সোনালী যুগ বলা হয় আর আজকে আমাদের এই দেশে নাদান মূর্খ অসভ্য জঙ্গলি কিছু সংখ্যক নেতা নেত্রী আছে যারা নির্বুধ বুকা শয়তানের অনুসারী এই সকল পাপিষ্ট দুরাচারেরা বলে যে আমরা কি আবার মধ্যযুগে ফিরে যাব কিন্তু এই সকল বর্বর মূর্খরা জানে না সেই মধ্য যুগটাই ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম এবং মানব জাতির জন্য অনুকরণীয় অনুসরণীয় সোনালী যুগ আর আজকে যে তারা নব্য জাহিলিয়াতে নিমজ্জিত আজকে যে তারা বর্বর এবং অসভ্য তাই রূপান্তরিত করেছে মানব জাতিকে এরা যে আজকে সবচেয়ে বেশি জঙ্গলি এবং অসভ্য হয়ে গেছে নিজেদের সেই জঙ্গলিপনা এবং অসভ্যতা বর্বরতাকে তারা নিজেরা আধুনিকতা নাম দিয়েছে এরা এত নির্বুধ এত মূর্খ যে তারা এই জ্ঞানটুকু তাদের নেই কোনটা সভ্যতা আর কোনটা অসভ্যতা কোনটা শিক্ষা আর কোনটা অশিক্ষা মূর্খতা এটা বোঝার অযোগ্যতা এদের নেই এমন নির্বোধ এমন মূর্খ নির্বোধ এরা যে এরা এটা বুঝতে পারে না আমি গতকাল শুনেছি এক নেতার মুখ থেকে যে আমরা কি মধ্যযুগে ফিরে যাব এই কথাগুলো যারা বলে এরা নমরুদ ছেড়াউনের চেয়ে নিকৃষ্ট আবু জেহেল আবুল আহাবের চেয়েও আরো নিকৃষ্ট সুয়ার কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট একটা কুকুর যদি এই জমিনে বেঁচে থাকার অধিকার থাকে একটা সুয়ারের যদি এই জমিনে বেঁচে থাকার অধিকার থাকে কিন্তু এই সকল সুয়ার কুকুরের চেয়ে নিকৃষ্ট এই জঙ্গলি অসভ্য জানোয়ারদের বেঁচে থাকার অধিকার এই জমিনে নাই এদেরকে নির্মূল করা প্রতিটি ইমানদারের উপরে কোন ফর্জ হয় সকল এবাদতের চেয়ে সবচেয়ে বড় এবাদত এই সকল অসভ্য হিংস্র জানোয়ারদেরকে হত্যা করে এই জমিনকে পবিত্র করা মানব জাতির জন্য এই জমিনকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেওয়া এটা প্রয়োজন আজ সবচেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত এই অসভ্য মূর্খ এই জঙ্গলি জানোয়ারগুলো নেতৃত্বের আসনে থাকবে ততক্ষণ এই পৃথিবীতে শান্তি আসবে না মানুষ সভ্যতার নাগাল পাবে না মানুষ সুশিক্ষা থেকে বঞ্চিত হবে মানুষ দিন এবং ইমান অনুযায়ী চলতে পারবে না এই জন্য মানুষকে দিনের পথে ইমানের পথে চলার জন্য মানুষকে শান্তি উন্নতির পথে চলার জন্য মানুষকে সভ্যতার দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন আজ এই অসভ্য হিংস্র জানোয়ারগুলোকে নির্মূল করে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলা এই পৃথিবীকে প্রয়োজন আজ একদল একদল সিংহ সার্দুল মদ্দে মুজাহিদের একদল মরণজয়ী বীর মুজাহিদের যারা মৃত্যুকে জয় করে এই কুফার বাতিল শক্তি অসভ্য জঙ্গলি জানোয়ারদেরকে নির্মূল করার জন্য নৃত্য পদে এগিয়ে যাবে যাদের হাতে তরবারিগুলো সান দেবে কুপ্পারদের গরদানের উপর নিক্ষেপ করার জন্য এক প্রয়োজন এমনই একদল মর্দে মুজাহিদের এই মর্দে মুজাহিদ বের হয়ে আসবে এই জমিন থেকেই কখনো আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য জিহাদের পতাকা নিয়ে অন্য কোন গ্রহ থেকে কেউ আসেনি আল্লাহ সুবাহান হতে সুবাহ ইচ্ছায় আল্লাহ তার বান্দাদের মধ্য থেকেই তিনি কিছু সংখ্যক বান্দাকে এই জন্য বাছাই করে নেন আর তাদের সাথে থাকে আল্লাহর সাহায্য নুসরাত আল্লাহর পক্ষ থেকে তাকে তাদের সাথে সাহায্য আল্লাহ তার ফেরস্তা পাঠিয়ে তাদেরকে সাহায্য করেন কিন্তু তারা দিনের বিজয়ের পতাকা হাতে নিয়ে উন্মুক্ত তরবারি সহকারে তারা এগিয়ে যায় তখনই আল্লাহর ফেরত থাকুন আসেন আর এর মধ্যেই রয়েছে মানব জাতির শান্তি এবং নিরাপত্তা উন্নতি প্রগতি রয়েছে এর মধ্যেই এই জন্য আমাদের আজ ভাবতে হবে অতীত জাতিগুলোর সাথে যেইভাবে আল্লাহ আচরণ করেছিলেন তাদের প্রতি যেইভাবে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন আমাদের এই জাতি আজ পাপে পরিপূর্ণ করে ফেলেছে এই জনপদে পাপে এত পরিপূর্ণ হয়ে গেছে পুণ্যের কোনো জায়গা নেই সেই পাপিষ্ট জনপদে কখন না জানি আল্লাহর পক্ষ থেকে গজব এসে যায় আমরাও যদি ওই গজব এসে যায় কেউ বাঁচতে পারব না এই জন্য এই গজব আসার আগেই আমরা এই জনপদকে পাপাছার মুক্ত করি পাপিষ্ট মুক্ত করি পাপিষ্ট জুরাছারকে দুরাচারদেরকে জমিন থেকে নির্মূল করে এই জমিনটাকে আল্লাহর বান্দাদের জন্য এবাদতের উপযুক্ত জায়গা হিসেবে আমরা গড়ে তোলার জন্য আমরা আপ্রাণ জেহাদের জন্য আমরা তৈরি হই এটা আমাদের জন্য আজ সবচেয়ে বেশি প্রয়োজন আর আমাদের কাছে তো আল্লাহর পক্ষ থেকে প্রমাণ রয়েছে অতীত জাতিগুলোর কাছে আল্লাহ যেইভাবে তার নবী রাসুলকে প্রমাণাদি সহকারে পাঠিয়েছিলেন আর সেই প্রমাণাদি সহকারে পাঠানো নবীদেরকে অমান্য করার কারণে আল্লাহ তাদের উপর গজব দিয়েছিলেন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সেই প্রমাণ এখন রয়েছে সেই প্রমাণ হল আল্লাহর কিতাব কোরআন মজিদ রাসুল্লাহ সাল্লাহামের সুন্না সহি আল হাদিস আমাদের কাছে রয়েছে সেই প্রমাণ এই প্রমাণের উপর ভিত্তি করে আমরা নিজের আমাদের জীবনকে পরিচালনা করব আর এই প্রমাণিত জীবন যাপনের পথে যে আমাদেরকে বাধা দিবে তাকে আমরা নমরুদ বলে ঘোষণা করব তাকেই ফেরাউন বলে ঘোষণা করব তাকেই আবু জেহেল আবুল আহাব বলে ঘোষণা করব আর এই ব্যাপারে আমরা কোনো সন্দেহে পতিত হবে না নমরুদ ফেরাউন আবু জেহেল আবুল হেবের এই নাতিপুতিরা আমাদের চতুর্দিকে কিলবিল করছে আমরা এদের প্রতি দয়া প্রদর্শন করছি এটা ইমানের পরিচায়ক নয় এদের প্রতি কোনো সহানুভূতি দেখানো যাবে না এদের প্রতি আল্লাহ নির্দয় ভাবে যেইভাবে গজব দিয়েছিলেন আমরা আল্লাহ নিজের পক্ষ থেকে আমাদের দিয়ে তাদেরকে শাস্তি দিতে চান আমরাও তেমনি ভাবে দয়া প্রদর্শন না করে নির্দয় ভাবে আবু জেহেল আবুল আহাব নমরুন ফেরাউনের সেই নাতিপুতিদের প্রতি আমরা আচরণ করব তাদেরকে নির্মূল করব কারণ আমাদের কাছে রয়েছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ যদি এই প্রমাণের উপর আমরা প্রতিষ্ঠিত না থাকি আর এই প্রমাণিত দিনকে যদি আমরা প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই গজব চলে আসতে পারে যেই গজব এসেছিল অতীত নাফরমান জাতিগুলোর উপর নোয়ালাই সালামের জাতির উপরে এসেছিল আদের জাতির উপর এসেছিল সামুদ জাতির উপরে এসেছিল এসেছিল ইব্রাহিম আলাই সালামের জাতির উপর আর মাঝিয়ানের অধিবাসীদের উপরে এসেছিল আর লুতের ধ্বংসপ্রাপ্ত সে জাতির উপরে এসেছিল আজও সেই গজব এসে যেতে পারে ওই গজব আসার আগেই আমরা নিজেরা তৈরি হই বাঁচার জন্য আল্লাহর গজব থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করি আমরা অতন্দ্র প্রহরীর মতো এই জমিনে বিচরণ করতে আমরা এগিয়ে যাই যেন শয়তানের কোন জায়গায় এই জমিনে আর না থাকে فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون এরপর আল্লাহ বলছেন আল্লাহ আসলে তাদের প্রতি কোনো জুলুম করেন নাই তাদের প্রতি ওই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন কৌমে লুত কৌমে আদ কৌমে সামুদ কৌমে ইব্রাহিম আসাবে মাগিয়ান আর কৌমে লুত এদেরকে যে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কেউ মনে করতে পারে যে আল্লাহ কি নির্দয়ভাবে এইভাবে সৃষ্টি করে আবার নির্দয়ভাবে এইভাবে ধ্বংস করতে পারেন আল্লাহ কি এর মধ্যে কোনো জুলুম করলেন আল্লাহ বলে দিচ্ছেন না আল্লাহ তাদের প্রতি জুলুম করেন নাই তাদেরকে ধ্বংস করেছেন কিন্তু আল্লাহ তাদের প্রতি জুলুম করেন নাই আমরা যদি আজকে এই ফেরাউনের পেপার তাদের বিরুদ্ধে যুদ্ধ করে নির্দয়ভাবে এদেরকে নির্মূল করি আমরা আসলে কোনো জুলুম করিনি আল্লাহ এই কথাটাই বলছেন এটা জুলুম নয় কারণ এটা তাদের উপযুক্ত সাজা তারা নিজেদের প্রতি জুলুম করে ওই গজবের উপযুক্ত হয়েছে নিজেদের প্রতি জুলুম কিভাবে করেছে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নবীর অবাধ্য হয়ে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে তারা নিজেদের প্রতি জুলুম করেছে এদেরকে হত্যা করা কোনো জুলুম নয় বড় জুলুম কোনটা আল্লাহর নাফরমানি করা যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর প্রতি ইমান না আনা আল্লাহর উলুহিয়তকে অস্বীকার করা আল্লাহর রুবুহিয়তকে অস্বীকার করা এটা হলো জুলুম কারণ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ নিয়ামত দিয়ে লালন পালন করছেন আর সেই আল্লাহকে অস্বীকার করে এর চেয়ে বড় জুলুম আর কি কিছুই হতে পারে না জুলুম হলো ওইটা যে আল্লাহ নিজের পক্ষ থেকে দয়া করে নবী পাঠালেন রাসুল পাঠালেন কিতাব পাঠালেন মানুষের অনুসরণের জন্য মানুষের জীবন যাপনের জন্য সেই নবীর অবাধ্য হওয়া নবীর কথা না শোনা কিতাবের কথা না শোনা এটা হলো জুলুম কারণ এটা সবচেয়ে বড় জুলুম কারণ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ লালন পালন করছেন আল্লাহ নিয়ামত রাজি দিচ্ছেন আর সেই আল্লাহকে অস্বীকার করা অমান্য করা এর চেয়ে বড় জুলুম আর কিছু নয় আর ওই জুলুমের কারণে তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় এটা প্রকৃত জুলুম নয় কারণ এটা তাদের প্রাপ্য এটা তাদের নিজেদের কর্মের মাধ্যমে তারা এই পাওনা পাওয়ার উপযুক্ত হয়েছে যখন এটার উপযুক্ত হয়েছে তখনই আল্লাহ তার পক্ষ থেকে গজব দিয়েছেন অর্থাৎ এই গজবটা তারা নিজেরা নিজেদের জন্য পছন্দ করে তারা ডেকে নিয়ে এসেছে কারণ আল্লাহ জানেন যে এই গজব তাদেরকে দেওয়া হবে আল্লাহ তাদেরকে তা জানিয়েছেন তোমরা যদি অমান্য করো তোমাদেরকে এই গজব দেওয়া হবে যেমন এই আয়াতের মধ্যে আজকে দুনিয়ার মানুষকে আজকের এই দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের পূর্বে এই ধরনের জাতিগুলো গত হয়ে গিয়েছিল তাদের এই পাপের কারণে আজকে তোমরা যা করছো এই কি তোমাদের মতোই তারা পাপ করেছিল আল্লাহর অবাধ্য হয়েছিল না ফরমানি করেছিল আল্লাহর হুকুম অমান্য করেছিল আল্লাহ নবীদের অনুসরণ করেনি অনুকরণ করেনি ইত্তেবা করেনি তাদের মেনে চলেনি এই জন্য তাদের উপরেই গজব এসেছিল আল্লাহ জানিয়ে দিলেন এখন যদি কেউ জেনে বুঝে ওই গজবের পথে চলে আজও আল্লাহ নাফরমানির পথে চলে জানে আল্লাহ নাফরমানি করলে আল্লাহ গজব দিবেন জানে আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ ই আজাব দিবেন জানে আল্লাহর নবীর অনুসরণ না করলে আল্লাহ এই ধরনের বিপদ মুসিবত পাঠিয়ে দেবেন জানে আর জেনে বুঝিয়ে পথে চলছে এই কাজটাই করছে ওটা পাওয়ার জন্য সে প্রত্যাশা করছে সে চাচ্ছে এইগুলো আসুক তখন যদি আল্লাহ দেন তাহলে এটা জুলুম হবে এটা জুলুম নয় কারণ সে চাচ্ছে এটা তার চাওয়ার কারণে আল্লাহ দিচ্ছেন সে তার উপযুক্ত হয়ে আল্লাহর কাছে যেন দাবি করছে দেওয়ার জন্য আল্লাহ তখন দিচ্ছেন সেহেতু আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি বরঞ্চ তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছে তারা নিজেরা ওই শাস্তির উপযুক্ত হয়েছে এখানে আমাদের সবচেয়ে বড় উপযুক্ত শিক্ষা যে জিনিসটি সেটা হল আল্লাহ সুবাহান এই আগের আয়াত উনষাট কি উনসত্তর এবং সত্তরের এই দুইটি আয়াতের মধ্যে আমরা যে জিনিসটা দেখি আল্লাহ মানুষের বিবেকের দুয়ারে করা নাচছেন মানুষের বিবেকটাকে জাগিয়ে তুলছেন তার চিন্তা শক্তিটাকে আল্লাহ উজ্জীবিত করছেন সেই জন্য উপলব্ধি করে বুঝার চেষ্টা করে চিন্তা করে অতীতের বিভিন্ন জাতিকে আল্লাহ যে ধ্বংস করেছিলেন সেই ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর কথা আজকের দুনিয়ার মানুষ জানতে পারে আর কোরআন মজিদ তো স্পষ্ট করে এটা বর্ণনা করেই দিয়েছে আল্লাহ সুবাহ অতীতের জাতিগুলোর যেই আচরণ ছিল তাদের যে আকিদা বিশ্বাস ছিল তাদের যে আমল চরিত্র ছিল তাদের যেই কর্মপন্থা ছিল যেগুলো ছিল ভ্রান্ত আর সেই ভ্রান্ত মত পথ কর্ম পন্থা আকিদা বিশ্বাস আমল চরিত্রের কারণে আল্লাহ তাদের উপর এই গজব দিয়েছিলেন আজকে যদি কেউ তাদের মতোই কোন জাতি যদি তাদের মতোই সে আকিদা বিশ্বাস পোষণ করে তাদের আমল চরিত্র যদি এমনই হয় তাদের নীতি নৈতিকতা যদি তাদের অনুরূপ হয় তাদের মত পথের মতোই যদি এদের মত পথ হয় তাহলে তাদের এবং এদের মধ্যে তো কোনো আর তফাত নেই যেই অপরাধের কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করলেন তাদের উপর গজব দিলেন দুনিয়ায় সাক্ষী দিলেন আর চিরস্থায়ী ভাবে জাহান নামের আগুনের ব্যবস্থা করে রাখলেন একই অপরাধ যদি এখনো কেউ করে তার জন্য কি আল্লাহ আলাদা কোনো নিয়ম তৈরি করবেন আল্লাহর নিয়ম কখনো পরিবর্তিত হয় না চিরদিন আল্লাহর সুন্নাত একই ছিল আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন হয় না সুন্নত কি তরিকা পদ্ধতি আল্লাহর পদ্ধতির কোনো পরিবর্তন হয় না যেই অপরাধের সাজা হাজার হাজার বছর আগে একজনকে দিয়েছিলেন একই অপরাধ যদি হাজার হাজার পর এখন কেউ করে ওই সাজাটা আল্লাহ তাকে ওই একই সাজা দেবেন আল্লাহর এই সুন্নতের পরিবর্তন হয় না আজকে যদি আমরা দেখি অতীত জাতিগুলোর ধ্বংস প্রাপ্ত হওয়ার সেই অবস্থাটা কুরআন মজিদ কেন আমাদেরকে জানায় আমাদের শিক্ষা নেওয়ার জন্য এখান থেকে দেখতে আমরা শিক্ষা লাভ করতে পারি তোর জন্য কোরআন মজিদ অত্যধিক বাস্তব ভিত্তিক এবং সঠিক জ্ঞানের মূল উৎস মানুষকে নির্ভুল জ্ঞানের সম্মান কোরআন মজিদ দেয় আমরা এই দুটি আয়াত থেকে অতীতের জাতিগুলোর অবস্থা আমরা জানতে পারি আর আজকের দুনিয়ায় মানুষের সেই অবস্থা জানতে পারি আজকের দুনিয়ায় আমাদের চোখের সামনে আছে ইহুদি খ্রিস্টানদের চিত্র পাশাপাশি মুসলিম নামদারি লোকদেরও চিত্র এই দুই চিত্রের মধ্যে কোনো কি ব্যবধান পাওয়া যায় কোনো ব্যবধান নাই ইহুদি খ্রিস্টানদের আকিদা যেইভাবে তারা প্রকাশ করে মুসলিম নামদারীরা তাদের আকিদা বিশ্বাস এইভাবে প্রকাশ করে ইহুদি খ্রিস্টানদের আমল তাদের চরিত্র তাদের নৈতিকতা তাদের নীতি যেমন আজকের মুসলিম নামদারী লোকদের একেবারে অনুরূপ তাদের মতোই আমি যে হাদিসটি শুরুতে বলছিলাম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা তাদের সাথে এমন ভাবে মিশে যাবে মিলে যাবে যেমন আজকেরই রাতের সাথে আগামী রাতের যেইভাবে মিল আছে কোন তফাত থাকবে না এইভাবেই তোমরাও তাদের মতো হয়ে যাবে এমনকি তারা যদি গুই সাপের গর্তেও ঢুকে থাকে তোমরা সেখানেও ঢুকবে আজকে কি মুসলমানরা একেবারে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করছে না তাদের আকিদা বিশ্বাসে তাদের আমল চরিত্রে তাদের পোশাক পরিচ্ছদে তাদের নীতি নৈতিকতায় তাদের শিক্ষা সংস্কৃতিতে তাদের আদালতে বিচারালয়ে তাদের শাসন ব্যবস্থায় কোন জায়গায় ব্যবধান দেখাবেন তাদের অর্থনীতিতে তাদের বাণিজ্যতে শিল্পতে তাদের কৃষিতে কোন জায়গায় ব্যবধান দেখাবেন কোথাও কেউ ব্যবধান দেখাতে পারবেন না আজকের দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের তাদের সেই কুপুরি মতাদর্শ চিন্তাধারা মুসলমানরা আদর্শ হিসেবে গ্রহণ করছে এটাকে মডেল হিসেবে উপমা দিয়ে গ্রহণ করছে এরপরও যদি কেউ নিজেকে মুসলিম দাবি করে এই দাবিটি হল সম্পূর্ণ মিথ্যা একটা দাবি এরা মুসলিম দাবি করে নিজেকেও দুঃখা দেয় এবং ইমানদারদেরকেও দুঃখা দেয় আসলে এরা মুসলিম নয় এরা মুসলিম নাম ধারণ করে কুফরদের দুনিয়ার কুফরদের এজেন্ট হিসেবে মুসলমানদের মধ্যে তারা তাদের নেতৃত্ব পরিচালনা করে চলছে ইহুদি খ্রিস্টানদের চেয়ে এরা হল সবচেয়ে নিকৃষ্ট এই জন্য মুসলমানদের কাজ হল কি প্রথমত এদেরকে হত্যা করা এই জন্যই আল্লাহ বলছেন فاطل الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة তোমরা তোমাদের নিকটবর্তী কুফারদের বিরুদ্ধে যুদ্ধ করো আর তারা যেন তোমাদের মাঝে কঠোরতা দেখতে পায় আমাদের নিকটবর্তী কুফার আমাদের চিনতে এখন আর অসুবিধা নেই যারা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য অবলম্বন করে মুসলিম নাম ধারণ করার পরেও আল্লাহ এই আয়াতগুলোতে স্পষ্ট বলে দিলেন এরাই হল প্রকৃত কাপের যারা ইহুদি খ্রিস্টানদের মতোই তাদের আকিদা বিশ্বাস তাদের আমল চরিত্র তাদের নীতি নৈতিকতা তাদের জীবন আদর্শ ইহুদি খ্রিস্টানদের মতোই ইহুদি খ্রিস্টানরা যেই শরীয়তের ভিত্তিতে তাদের রাষ্ট্র পরিচালনা করে এই মুসলিম নামদারি লোকেরাও তাদের অনুকরণ করে একইভাবে রাষ্ট্র পরিচালনা করে ইহুদি খ্রিস্টানদের সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যে সুদটাকে আল্লাহ হারাম করে দিলেন সেই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলিম নামদারি এই সকল কুফাররা মোরতাদরা এই দেশে চালু রেখেছে আল্লাহ যে সকল কাজকে হারাম করে দিয়েছিলেন আর কুফার ইহুদি খ্রিস্টানরা সেইগুলোকে তাদের নিজেদের দেশে চালু করেছে পরিচালনা করছে মুসলিম নামদারি শাসকরাও সেইগুলো মুসলমানদের দেশে এগুলো পরিচালনা করছে কুফফারদের দেশে যেইভাবে বেবিচার বৈধ এই মুসলিম নামদারি কুফফারদের দেশেও সরকার আইন করে পতিতালয় চালু করেছে ব্যবসা বৃত্তির জন্য আর সেই পতিতালয় থেকে সরকার একশো আদায় করে যেই নারীরা সরকারের অনুমতি নিয়ে আইনের মাধ্যমে তারা জেনা করে বেবিচার করে টাকা রোজগার রোজগার করে ওই ব্যবসাদের টাকাতেও সরকার একটা ভাগ বসায় আর এখন দেখতে পাচ্ছেন বিদেশে নারী কর্মী পাঠায় অর্থাৎ ব্যবসা পাঠায় বিদেশে যত নারী পাঠায় ব্যবসা বৃত্তির জন্য পাঠায় বারবার এই অভিযোগগুলো ওই সকল দেশ থেকে জানানো হচ্ছে নিজের ঘরেই একটা মেয়ে নিরাপদ থাকতে পারে না নিজের মা বাবার ঘরেও নিরাপদ থাকতে পারে না ওই মেয়েগুলোকে দিন দেশে দিন পুরুষদের ঘরে সেবার জন্য পাঠিয়ে দেয় সেবিকা হিসেবে এটা কি জন্য পাঠায় তাদের দেহ ব্যবসার জন্য পাঠায় এই ব্যবসা বৃত্তির জন্য সরকার এই দেশের নারীদেরকে বিভিন্ন দেশে পাঠায় যেইভাবে পাঠাচ্ছে নেপাল ভুটান ভারত অনুরূপ পাবে বাংলাদেশও পাঠায় অর্থাৎ কুফারদের সাথে কোনো ধরনের গড় মিল নাই সব দিক থেকে তারা একাকার এই জন্য এদের কুফুরির ব্যাপারে কোনো ইমানদার বিন্দু মাত্র সন্দেহ সংশয় রাখতে পারে না আল্লাহর নির্দেশ অনুযায়ী এরা হল নিকটবর্তী কুফার তোমরা তোমাদের এই নিকটবর্তী কুফারদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় অর্থাৎ এমন নির্দয় ভাবে এদেরকে মারতে হবে যাতে করে তাদের মধ্যে ভীতি সৃষ্টি হয়ে যায় এত নির্দয় ভাবে এদেরকে হত্যা করতে হবে যাদের মধ্যে যাতে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় আল্লাহ বলে দিয়েছেন আর আমরা দয়া দেখাতে চাই আল্লাহর নির্দেশকে যদি আমরা হুবহু পালন করি কুফাররা আর এই জমিনকে নিরাপদ মনে করবে না আমাদের দুর্বলতার কারণে কুফাররা এই জমিনটাকে তাদের কুফরির জন্য নিরাপদ হিসাবে গ্রহণ করেছে আমরা যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী কুফারদের বিরুদ্ধে আমরা কঠোর হতে পারি আর নির্দয়ভাবে তাদের উপর আঘাত হানতে পারি তাদের নিরাপদ জায়গাগুলো যদি আমরা অনিরাপদ করে দিতে পারি তাহলে তারা এটাকে আর নিরাপদ জায়গা মনে করবে না আমাদের মধ্যে কি সেই ক্ষোভটাও জাগ্রত হয় না যে আমরা যদি এই জমিনে নিরাপদে না থাকতে পারি এই কুফাররা নিরাপদে কেন থাকবে আমাদের বাড়ি ঘরে যদি নিরাপদে থাকতে না পারি তারা কেন তাদের বাড়ি ঘরে নিরাপদে থাকবে আমাদের স্ত্রী সন্তানরা যদি গড় বাড়িতে নিরাপদে থাকতে না পারে তাদের স্ত্রী সন্তান গড় বাড়িতে কেন নিরাপদে থাকবে আমরা কেন এই সুযোগ তাদেরকে দেব আল্লাহ তো এই অনুমতি আমাদেরকে দেননি তারা যেমন তোমাদের প্রতি আচরণ করেছে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে তোমাদেরকে হত্যা করছে তোমরা তাদেরকেও তাদের ঘর বাড়ি থেকে বের করে দাও তাদেরকে এইভাবে হত্যা করো তারা আমাদেরকে বন্দি করে আমাদের কোনো এ ধরনের বন্দিখানা নেই আমরা তাই বন্দিখানায় পাঠিয়ে দিতে পারি যেই বন্দিখানা থেকে কেউ আর এই জমিনে ফিরে আসে না আমরা তাদেরকে স্থায়ী বন্দিখানায় পাঠিয়ে দেব তাদের গড় বাড়িতে তাদের স্ত্রী সন্তানরা বড় নিরাপদে বিলাসিতা করে থাকবে আর আমাদের স্ত্রী সন্তানরা পালিয়ে বেড়াবে এটা তো কখন হতে পারে না কোন মুমিন এটা বরদাস্ত করতে পারে না আমাদের ইমানে সেই আগুনের স্ফুলিঙ্গ জাগানো দরকার যে স্ফুলিঙ্গের দ্বারা কুফফারদের সেই বাড়িগুলো সবগুলো জ্বালিয়ে সারকার করে দেওয়া হবে তাদের নিরাপদ জায়গাগুলো ধ্বংস করে দেওয়া হবে তারাও রাস্তায় পালিয়ে বেড়াবে নিরাপদ কোথাও পাবে না এই জন্য আমাদের আজ প্রয়োজন আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা নিজেদেরকে যেন তৈরি করতে পারি আল্লাহ যে জায়গায় আমাদেরকে কঠোরতার আদেশ দিয়েছেন সেখানে আমরা কঠোর হব যেখানে দয়া মায়া স্নেহ ভালোবাসার কথা বলেছেন সেখানে আমাদের চেয়ে কেউ বেশি এত ভালোবাসা দয়া মায়া উদারতা দেখাতে পারবে না আমরা সেখানে অত্যধিক দয়ালু হব স্নেহ মমতা ভালোবাসা সেখানেই আমরা দেখাবো আর যেখানে নির্দয়ভাবে কুফারের ঘাড়ে সরবারি চালানোর নির্দেশ আল্লাহ দিয়েছেন আমরা এমন আঘাত করব এক আঘাতেই যেন তার গাড়ের উপর থেকে মাথারা বিচ্ছিন্ন হয়ে যায় সেখানে বিন্দু মাত্র দুর্বলতা দেখাবো না দয়া দেখাবো না এটাই হল আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি আমরা এই জমিনে আমাদের দায়িত্ব পালন করি ইনশাআল্লাহ এই জমিন আমাদের জন্য নিরাপদ হবে এই জমিনে আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পাবো এই জমিনেই আর মৃত্যুর পর তো আল্লাহর কাছে মহা নিয়ামত ইনশাল্লাহ আমাদের জন্যই অপেক্ষা করছে আল্লাহ সুবাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যেন করে আমরা আল্লাহর এই কিতাব কোরআন মজিদের সঠিকভাবে বুঝে উপলব্ধি করে আমরা জীবনের সকল ক্ষেত্রের বাস্তবায়ন করতে পারি কোরআন অনুযায়ী যেন আমাদের জীবনের সকল শক্তি মেধা যোগ্যতাকে কাজে লাগাতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন হ্যাঁ?